السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই আমিরুল মুমিনিন ফিল হাদিস শেখুল ইসলাম বলতেছেন আম্মা বাদ অর্থাৎ আল্লাহর প্রশংসা ও রাসুল এর প্রতি দুরুদ সালাম তার পরিবার সাহাবা ইকরাম এবং তাবে দোয়া করার পরে বলছেন যে ফাহাদা মুখতাসারুন এই কিতাবটা একটা সংক্ষিপ্ত কিতাব আলা আদিল্লা আমরা বলেছিলাম ভিত্তি ইসলামের দুইটি একটি কোরআন এবং একটি আলা উসুল আদিল্লাতিল হাদিসিয়া দিল আহকাম শরীয়তের বিধিবিধানের যে হাদিসি প্রমাণ দলিল এখানে সেটা লিপিবদ্ধ করা হয়েছে বন্ধুগণ সেটাকে তিনি বলছেন হার তু তাহারিরান লেগা আমি লিখার সময় এটাকে যাচাই বাছাই করে অত্যন্ত গুরুত্ব সহকারে উম্মতের মোহাম্মদের নসিহতের জন্য ওসিয়তের জন্য কল্যাণের জন্য মঙ্গলের জন্য এই কিতাবকে আমি লিপিবদ্ধ করলাম যাতে করে যে কিতাবটা হেফস করবে পড়বে পড়াবে জানবে সে যেন তার বন্ধু বান্ধবের মধ্যে একজন সুপরিচিত এবং সম্মানীয় ব্যক্তি হতে পারেন নিঃসন্দেহে যার মধ্যে হাদিসের জ্ঞান থাকবে তার তো মর্যাদা সবার উপরেই হবে কোন সন্দেহ নেই যার কাছে মিসকাত নবুয়া নবুয়াতের মিসকাত তার কিছু থাকবে নবুয়াতের আলো ছাটা যার মধ্যে থাকবে যার আলো যার অন্তরে জ্বলবে নিঃসন্দেহে তিনি কি হবেন সম্মানিত এবং সেই ব্যক্তি কি হবেন এই পৃথিবীতে সবার কাছে কি হবেন প্রিয় ব্যক্তি হবেন এবার তিনি বলছেন যে এই কিতাবটি তাহলে যাতে করে যারা এই কিতাবটি মুখস্থ করবেন তারা তাদের বন্ধু বান্ধবের মধ্যে একজন সুপরিচিত এবং সম্মান মর্যাদা শিলের মানুষ হতে পারেন আর যারা দিন শিক্ষার জন্য কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ার জন্য একই বেরি হাঁটি হাঁটি পা পা তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত সাহায্যকারী কিতাব হবে আর আর যারা পণ্ডিত যারা দিন সম্পর্কে জানেন তাদেরও কিন্তু এই বইটি থেকে অমুখাপেক্ষী হতে কখনোই পারেন না বরং এই বইটি বুঝা গেল ছোট বড় যারা অনেক জানেন যারা কম জানেন সবার জন্য এই কিতাব একটি উপযুক্ত কিতাব বন্ধুগণ এরপরে ইমাম ইবিন হাজার আসকাল রহমতুল্লাহ আলাই তার এই কিতাবটা লিখেছেন তার একটা পদ্ধতি তার একটা সিস্টেম এটা তিনি আমাদের কাছে বর্ণনা করেছেন কিভাবে তিনি এই কিতাবটা লিখেছেন তিনি বলেন তিনি একটি হাদিস বর্ণনা করার পরে এই হাদিসটি মহাদিসিনে ক্রামের মধ্যে হতে কারা বর্ণনা করেছেন এটা তিনি কিন্তু বর্ণনা করে দেবেন কে বুখারি না মুসলিম না আবুদাউদ্দিন না সবাই না তিনজন না চারজন কারা বর্ণনা করেছেন এটা কিন্তু তিনি সুস্পষ্ট করে যাতে করে যারা আমরা পড়ব তাদের জন্য সুস্পষ্ট হয়ে যায় যে এই হাদিসটি বোখারির থেকে বা মুসলিম থেকে বা আবুদাদ বা নাসে তিরমিজ থেকে নেওয়া হয়েছে তাই তিনি বলেন আর এই যে আমি কারাবাওনা করেছেন কোন মহাদিস তাদের নামটা উল্লেখ করে দেব এই জন্য এটা উম্মতের কল্যাণের জন্য মঙ্গলের জন্য যাতে করে তারা অন্তর থেকে স্যাটিসফাই হতে পারে তাদের শেখা এবং বিশ্বাসযোগ্য হয় যে এই হাদিসটি যেখান সেখান থেকে নেওয়া হয়নি বরং হাদিসের যে সুপ্রসিদ্ধ কিতাব রয়েছে দুইটি সহি কিতাব যার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সহি হাদিস সহি বুখারি এবং সহি মুসলিম এছাড়া সোনান প্রসিদ্ধ চারটি কিতাব তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনে মাজা শরীফ এবং আবুদাউদ শরীফ এগুলিরও তিনি বর্ণা দিয়ে দেবেন যাতে করে আমরা আশ্বস্ত হই আমরা আস্থাযোগ্য হই যে না এই হাদিসগুলি আমলের আমাদের যোগ্য এরপরে তিনি বলেন ফালমোরাদ তিনি কখনো বলবেন যে হাদিসটি সাতজনে বর্ণনা করেছেন এই সাতজন বলতে কে এই সাতজন বলতে তিনি বুঝাবেন ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লাহ এরপরে ইমাম বুখারি যার জন্ম ছিল একশো চুরানব্বই এবং মৃত্যু ছিল দুইশো ছাপ্পান্ন হিজড়ি এরপরে ইমাম মুসলিম যার জন্ম ছিল দুইশো চার হিজড়ি এবং তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই দুইশো একষট্টি হিজড়িতে এরপরে ইমাম আবু দাউদ যার জন্ম ছিল দুইশো দুই হিজড়িতে এবং মৃত্যু ছিল দুইশো পঁচাত্তর হিজড়িতে এরপরে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই যার জন্ম ছিল দুইশো নয় হিজড়ি এরপরে নাসাই ইমাম নাসাই যার জন্ম ছিল দুইশো পনেরো হিজড়ি এবং তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তিনশো তিন হিজড়িতে এরপরে ইমাম ইবনে মাজা যার জন্ম ছিল দুইশো ষাট হিজড়িতে এইভাবে তিনি ইমামদের নামগুলিকে সুন্দর করে বলে দিবেন তাহলে যেখানে তিনি বলবেন যে হাদিসটি ষাট জনে বর্ণনা করেছেন সাতজনের তাহলে উদ্দেশ্য কে কে ইমাম আহমদ হাম্বাল তার যোগ্য সাগরিদ ছাত্র ইমাম বুখারি ইমাম বুখারির ছাত্র ইমাম মুসলিম ইমাম বুখারির ছাত্র আরো ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম মাজা এবং ইমাম আবু দাউদ এই সাত বলতে এই সাতজনকে বোঝানো হবে আর যখন বলবেন যে ছয় জনে হাদিসটি বর্ণনা করেছেন সেক্ষেত্রে ইমাম আহমদ ব্যতিরিকে বাকি যে ছয় জন তাদেরকে বোঝানো হবে অবিল খামসাতে আর যখন বলবে পাঁচজন হাদিসটি বর্ণনা করেছেন সেক্ষেত্রে পাঁচজন বলতে বোঝানো হবে ইমাম বুখারি এবং ইমাম মুসলিম ব্যতিরিকে ইমাম আহমদ ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম ইবনে মাজা ওকাদ আকুল আল আরবা ও আহমদ আবার কখনো পাঁচজন না বলে বলবো চারজন এবং ইমাম আহমদ বর্ণনা করেছেন চারজন বলতে ইমাম নাসাই ইমাম তিরমিজি ইমাম ইবনে মাজা এবং ইমাম আবু দাউদ এবং এর সঙ্গে ইমাম আহমদ আবার কখনো বলবেন তিনি অবিল আরবাতে মিন আদা তালাতা আল উয়াল আর যখন আমি বলবো চারজন তাহলে প্রথম তিনজন বাদ দিয়ে অর্থাৎ ইমাম আহমদুল হাম্বাল ইমাম বখারি এবং ইমাম মুসলিম ব্যতিরিকে অবিস সালাহ মান আদা হুম আল্লাহ আর যখন আমি বলবো তিনজন তখন কিন্তু হবে যে ইমাম আহমদুল হাম্বাল ইমাম বুখারি এবং ইমাম মুসলিম আর শেষ অর্থাৎ কে ইমাম ইবিন মাজাবাদ দিয়ে অর্থাৎ তিনজন থেকে মরাদ হবে আবু দাউদ তিরমিজি আর নাসাই এভাবে তিনি আরো বলব অবিল মুত্তাফাক আর যখন মুত্তাফাক আলাই তখন এর অর্থ হবে ইমাম বোখারি এবং মুসলিম এরপরে তিনি বলছেন মা হুমা গাই রাহুমা আর কখনো বোখারি মুসলিমের সঙ্গে অন্য আর কাউরই কথা আমি বলবো না যদি অন্য অন্য গ্রন্থে হাদিসটি থাকে এই সাতজনের বা যে পদ্ধতি আমি বললাম এছাড়া ইমাম ইবনে খোজাইমা ইমাম ইবনে হেব্বান হাকিম বা অন্য অন্যদের যখন আমি নাম বলবো তখন তাদের নাম সুস্পষ্ট করে বলে দেব এরপরে তিনি বলছেন বুলুগ আল মারাম মিন আদিল্লাতিল আহকাম আমি এই কিতাবটির নাম রাখলাম বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম অর্থাৎ আল্লাহর বিধান আল্লাহর নিয়ম কানুন জানার জন্যে উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে যাওয়ার একটি কিতাব বলুগুল মারাম উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে যায় মিন আদিল্লাতিল আহকাম আহকামের বিধানের দলিল জানার ক্ষেত্রে আমরা ছোট্ট বিরতির পরে আবারও আপনাদের কাছে প্রিয় দর্শক মন্ডলী ফিরে আসব ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান আমাকে নামাজ প্রতিষ্ঠা করার তৌফিক দাও প্রতিটি কাজে তাকে স্মরণ করুন তিনি একমাত্র দাদা হাত উঠিয়ে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান এরকম অসংখ্য দোয়া শেখার জন্য দেখুন জিকরের ফজিলত প্রতি রবিবার রাত সাড়ে আটটায় বাংলাদেশে ও রাত আটটায় ভারতে পিস টিভি বাংলায় My name is Farid Zakir I am Zikra Naik. My name is Dushta Naik. of people he evolved from mankind in telling what they like and forbidding what they love and believing in Allah. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر وتؤمنون بالله Surely my prayer, my sacrifice, my life and my death are all for Allah, sustainer of the world.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 দেবেন এবং কিতাবটির নাম রাখলেন বুলুগুল মারাম মিন আদিল্লাহ হাকাম এরপরে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন হে আল্লাহ তোমার দরবারে আমাদের আবেদন হলো এই যে আমাদের জ্ঞান যা আমরা শিখেছি এটা যেন আমাদের জীবনের জন্য বিপদ না হয়ে যায় এটা যেন আমাদের বিপদের জন্য অকল্যাণকর না হয়ে যায় যা শিখেছি তা যেন আমরা আমল করতে পারি সে অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে পারি সেই তফিক তুমি আমাদেরকে দান করো এই দোয়া তিনি করে আরো বলতেছেন যে এবং আমরা যে জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞান অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিকও যেন তিনি দান করেন সুবহান আল্লাহ এই জন্য মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দোয়া করতেন আল্লাহ ওই ইলিম থেকে ওই জ্ঞান থেকে দুনিয়ার ক্ষেত্রে আমার উপকারে আসে আখেরাতের ক্ষেত্রে আমার উপকারে আসে আমার দুনিয়ার ব্যাংকে ব্যালেন্স জমাবের ব্যবস্থা করেন আখেরাতে আল্লাহর ব্যাংকেও আমার পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্সের ব্যবস্থা করার সুযোগ হয়ে যায় এমন উপকারী জ্ঞান চাই অরেঞ্জ পবিত্র রিজিক চাই পুতু পবিত্র হালাল রুজি না হলে আপনার আমার বিন্দু পরিমাণ কোন এবাদাত কবল হবে না আজ মানুষ হারামের পিছনে এমন ছুটতেছে ডান হাত বাম হাত কালো টাকা সাদা টাকা বিভিন্ন ভাবে মানুষ পাগল পরা হয়ে স্বর্ণের হরিণ সোনার হরিণ ধরার জন্য দেশে বিদেশে ছুটি পড়তেছে আর সুদের সুদ ভিত্তিক হোক আর ঘুষের হোক যে কোনো অন্যায় অবিচার করে হোক হারাম উপার্জন খেয়ে নিজের জ্বালা যন্ত্রণা বাড়াচ্ছে ওই ছেলে মেয়ে যাদের জন্য এই কাজ করছে ওই ছেলে মেয়ে তাকে তাদের অন্তর থেকে মুছে ফেলতেছে বন্ধুগণ বলছিলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দোয়া করতেন আল্লাহ পবিত্র হালাল রুজি দান করো হালাল রুজির যে কি শান্তি একটা কথা মনে রাখবেন হারামে আরাম নাই পাপে শান্তি নাই আরাম চান শান্তি চান হারাম থেকে বিরত থাকবেন আপনি শান্তি চান পাপ থেকে মুক্ত থাকবেন এরপরে তিনি বলতেন ও আমার আল মোতাকাব্বালা আল্লাহ এমন আমল এমন কাজ যেটা কবুল হয় দুনিয়ার কাজ হলে যেন সেই কাজ করে আমার উপযুক্ত পারিশ্রমিক আমি পাই এবং আখেরাতের কাজ হলে সেটাও যেন আল্লাহ তোমার দরবারে কবুল গ্রহণযোগ্য এমন আমল আমাদেরকে তৌফিক দান করো এজন্য বন্ধুগণ আল্লাহ নবী আলিসালাম কোরআন সম্পর্কে বলেন আল কোরআন আলাইক এই কোরআন আপনার আমার জন্যে কেমতের মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যদি এই কোরআন আমরা সঠিকভাবে জানি পড়ি আমল করি এর হক আদা করি আর যদি এই কোরআনকে পড়লাম না জানলাম না বুঝলাম না বা করলেও সেটাকে আমল করলাম না তাহলে কিন্তু এই কোরআন আপনার আমার বিরুদ্ধে নালিশ করবে এটা আমার আপনার জন্য শাস্তি হয়ে যাবে ওই ইলিম আমার আপনার জন্য ক্ষতিকর হয়ে যাবে তাই ইমাম হাজার আসকাল রহমতুল্লাহ আলাই এখলাসের দিকে আল্লাহকে পাওয়ার জন্য আমল কবুলের তিনটি শর্ত রয়েছে এক নম্বর শর্ত হলো সঠিক ইমান মান আমিরা সালিহান মিন যাকারিনা উনসা ইমান অবস্থায় যে নেক আমল করবে নারী হোক আর পুরুষ হোক সেটা তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর দুই নম্বর শর্ত হলো ইখলাস আল্লাহর জন্য যে আপনি আমলটি করবেন আল্লাহর জন্য আমরা এই যে দার্সে হাদিস আজ করতেছি শুনতেছি জানতেছি আল্লাহকে পাওয়ার জন্য এটা একটি এবাদাত এই দার্সে কোরআন দার্সে হাদিস একটি এবাদাত একটি জিকির উত্তম জিকির তাই মোহাম্মদ রসুল্লাহ বলেন যখন কোনো ঘরে বসে কোরআন হাদিসের দর্শ তদ্রিস হয় কেউ করে আর কেউ শুনে কেউ বলে কেউ শুনে তখন আল্লাহ রবাহ আলমিনের রাহমতের ফেরেস্তারা চলে আসেন তাদের প্রতি রাহমাত বসিত হয় তাদের জন্য রাহমতের ফেরেস্তারা দোয়া করতে থাকেন আসুন আমরা এই যে দর্শে হাদিসের আপনাদের জন্য এই যে এক সুসংবাদ আমরা যতক্ষণ শুনব ততক্ষণ আমাদের উপরে মহানবুল আলমিনের পক্ষে থেকে আমাদের প্রতি রাহমত দয়া বর্ষিত হবে এই জন্য বন্ধুগণ একটা একটা করে যদি আমরা দুইটা দুইটা করে তিনটা করে আমরা এই দর্শে হাদিসের সঙ্গে ধারাবাহিকতা রাখি তাহলে আমাদের জীবন ধন্য হবে কল্যাণ হবে মঙ্গল হবে বলছিলাম দিন এ শিক্ষা এবং আমলের ক্ষেত্রে মানুষ কিন্তু পাঁচ প্রকার আমরা এই পাঁচ প্রকার বলে আমাদের আসল যে উদ্দেশ্য সেখানে আমরা যাব আসলে পাঁচ প্রকারের মধ্যে আপনি কোন প্রকারে আছেন সেটা একটু চেক করে নেন একটু যাচাই করে নেন প্রথম প্রকার যারা দিন দুনিয়ার শিক্ষা অর্জন করেন সে অনুযায়ী নিজে আমল করেন এবং সেটা আরো অন্যদের কাছে ট্রান্সফার করেন এদের কথা মহানব্বুল আলমিন সুরা ফাতেহার মধ্যে প্রতিদিন নামাজে এদের পথ দেখাবের জন্য দোয়া করার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন মহানব্বুল আলম বলেছেন মুস্তাকিম হে মহান আল্লাহ আমাদেরকে সঠিক পথের পথিক বানিয়ে দাও কাদের পথ আল্লাহ যাদের প্রতি তুমি রাজি খুশি সন্তুষ্ট যাদের প্রতি তোমার নিয়ামাত বর্ষিত হয়েছে যারা তোমার নিয়ামাত প্রাপ্ত তাদের রাস্তা আমাকে দেখায় দাও কারা এই নিয়ামাত প্রাপ্ত তাদের প্রতি মহানব্বুল আরামিন সন্তুষ্ট রাজি এবং খুশি তারা হচ্ছেন এই আয়তের ব্যাখ্যা সুরা নিসাত আল্লাহ রব্বুল আরামিন খুব সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে আল্লাহ যাদের প্রতি নিয়ামাত দান করেছেন যাদের প্রতি আল্লাহ রাজি খুশি তাদের সঙ্গেই থাকবেন তারা কারা মিনান সমস্ত নবী রসুল সর্বপ্রথম নবী বাবা আদম আলিসালাম থেকে নিয়ে শুরু করে সর্বশেষ পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল যাদের মধ্যে তিনশো জন ছিলেন রসুল আর বাকি সবাই ছিলেন নবী এই সমস্ত নবী রসুলদের দলের অন্তর্ভুক্ত তারা হয়ে যাবে আর কারা আনহুর গ্রুপ যারা মহাসত্যবাদী ছিলেন এরপরে কারা শহীদ আমির হামজার গ্রুপ যারা কি ছিলেন নেক আল্লাহ রব্বুল যত বান্দা ছিলেন তাহলে যত নবী রসুল যত সিদ্দিক যত সোহাদা যত সলেহীন এই সবার এই গ্রুপটা হলো যারা নিজেরা সঠিকটা জেনেছেন কোরআন ও সুন্নার বা যার যার যুগে আল্লাহর পক্ষ থেকে যে দিন ও দুনিয়ার শিক্ষা এসেছিল তা শিখেছেন সঠিকটা আমল করেছেন অন্যকে শিখিয়েছেন এই গ্রুপ বন্ধুগণ তাহলে প্রথম গ্রুপ হলো যারা সঠিক জানেন সঠিক আমল করেন আরো দশজনকে সঠিক জানান এবং আমল করার জন্য উদাত্ত আহ্বান জানান কি চমৎকার কথা আল্লাহ বলেন যে من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله أكبر রসুলদের সঙ্গে আপনি থাকবেন সিদ্দিকদের সঙ্গে থাকবেন শহীদদের সঙ্গে থাকবেন নেক বুজুর্গদের সঙ্গে থাকবেন তাহলে আপনি আসুন আমরা কোরআন সুন্নার জ্ঞান অর্জন করি নিজে আমল করি অন্যকে আমল করার জন্য উদ্বুদ্ধ করি তাহলেই তো যে দোয়াটা আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে করছি এটা সার্থক হবে নইলে মহানব্বুল আরামের কাছে এই সুরাফাতে ইহদিনা মুস্তাকিম পড়ে আমাদের জীবনে কিছুই কিন্তু ভালো আসবে না দুনিয়া আখেরাতে দুই নাম্বার দ্বিতীয় গ্রুপ যারা জানে সঠিকটাই জানে কিন্তু আমল করে না এদের সম্পর্কে আল্লাহ রবাহ আলমিন বলছেন আলাইহিম আল্লাহ যাদের প্রতি তুমি অসন্তুষ্ট তুমি রাগান্বিত যারা মগজুব ইহুদি এদের অন্তলভুক্ত আমাদেরকে করো না অর্থাৎ ইহুদিরা তাওরাত ইঞ্জিল জানতো কিন্তু তারা মানে নাই তারা বিশ্বাস করে নাই এরা অনুযায়ী আমল করে নাই এজন্য বন্ধুগণ ইহুদিদের সম্পর্কে আল্লাহ আমাদেরকে প্রথমেই সুরা ফাতেহার মধ্যে জানিয়ে দিচ্ছেন খবরদার ওই গ্রুপ হয়ে যেও না যারা জানে কিন্তু আমল করে না এবং এর প্রধানকে এর চিফকে এই গ্রুপের নেতাজিকে শৈতান সে কিন্তু সব জানে তাওরাত এঞ্জিল জাবুর কোরআন সৌফ ইব্রাহিম সৌফে মুসা জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে ফেরেস্তাদের দেখেছে জিব্রিল মিকাইল ইসরাফিল সমস্ত ফেরেস্তাদের সঙ্গে ছিলেন মহান রব্বুল আলমিনকে স্বয়ং দেখেছে তারপরেও কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের আদেশকে পালন না করার জন্য সে মারদুদ হয়ে গেল অজীব হয়ে গেল এবং এরই সাগরিদ হলো কে প্রথম হলো কি ইহুদিরা যারা জানে এরা মোহাম্মদ সাল্লামকে জানে কোরআন হারিস জানে বুঝে যেটা সত্য কিন্তু তারপরে তারা মানে না তাদের সন্তানদেরকে যেভাবে জানে বন্ধুগুন দ্বিতীয় গ্রুপ বলছিলাম জানে কিন্তু আমল করে না তৃতীয় গ্রুপ যারা জানে না কিন্তু আমল করে আমরা এমন কিছু দেখি জানি না এটা সুন্নত না বেদাত এটা শিরিক না তৌহিদ এটা করণীয় না বর্জনীয় এটা মঙ্গল না অমঙ্গল এটা শান্তি না অশান্তি এটা হালাল না হারাম এটা জায়েজ না না জায়েজ এটা কি রব্বানি না শৈতানি আমরা এর বিধান না জেনে অনেক কিছু করতে থাকি এই জন্য বন্ধুগণ এদের সম্পর্কে যারা গুমরা পদভ্রষ্ট না জেনে খ্রিস্টানরা খ্রিস্টানের পাদ্রীরা তাওরা তিনজিল পড়া বাদ দিয়ে ওই জঙ্গলে খানকা বানিয়ে ওইখানে কিন্তু বসে বসে তারা কি করত দরবেশগিরি করত দরবেশগিরি শরীয়তে মোহাম্মদীতে নেই আপনি আল্লাহর ইবাদত করবেন দুনিয়াও করবেন আখেরাতও করবেন দুইটি একসঙ্গে করবেন এটাই কিন্তু ইসলামের শিক্ষা বন্ধুগণ এজন্যে আমাদেরকে মনে রাখতে হবে যে খ্রিস্টানরা না জেনে আমল করে আজ আপনি একটা গাড়ি চালাবেন গাড়িটা কি ড্রাইভিং না শিখেই চালাবেন যদি চালান তো কি হবে হয় ট্রাফিক সিগন্যাল অতিক্রম করার নিয়ম না জানার ফলে আপনাকে জেলখানায় যেতে হবে জরিমানা দিতে হবে আর না হয় আপনাকে হসপিটালে যেতে হবে অ্যাক্সিডেন্ট হলে আর নাই কবরে যেতে হবে তাহলে না জানা মানুষ ভুল করে গর্ত পরে বন্ধুগণ আজ আমরা দুনিয়ার মহা বড় বড় পন্ডিত সায়েন্সবিদ আমরা আজকে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার কিন্তু যখন আমরা কোরআন হাদিসের শিক্ষায় আসি তখন বড় আমাদের লজ্জা লাগে যে আমরা এ ব্যাপারে অকে ফাল মুটি না এজন্য বন্ধুগণ যারা জানে না না জানে আমল করে তাদের কিন্তু ভুল হওয়ার বেশি এবার আমরা চৌদ্দ গ্রুপে চলে যাই চৌদ্দ গ্রুপ হলো কি যারা জানে না আমলও করে না কোন হাদিস পড়ে না কোনটা সহি কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য এ ব্যাপারে তাদের কোনো খবর নেই এরা আব্দুদ্দিন আর অদ্দির হাম দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনে শুধু ছুটতেছে এরা কোরআন হাদিসের শিক্ষা না দুনিয়ার জানে না আখেরাত জানে খাসেরা দুনিয়া আখেরা দালিকা হল খুসরানুল মুবিন এরা ক্ষতিগ্রস্ত এজন্য এরা শিখেও না আমলও করে না এই ধরনের লোক কিন্তু আজ সমাজে অনেক আমরা দেখতে পাই তাদের উদাত্ত আহ্বান জানাবো এই গ্রুপটা কত ক্ষতিকর কত মারাত্মক একটু বুঝে দেখুন আমাদের সঙ্গে আর পাঁচ নম্বর গুলো যারা জানেনও না আমলও করেন না আর যারা জানতে বা আমল করতে চায় তাদেরকে বাধা প্রদান করে না ওজবিল্লা এটা আরো বড় অন্যায় তাহলে বন্ধুগণ আমরা বলতেছিলাম যে পাঁচটি গ্রুপ জানা এবং আমলের ক্ষেত্রে যারা সঠিক জানেন আমল করেন অন্যজনকে জানার এবং আমল করার চেষ্টা করেন তারা নবী রসুল সিদ্দিক সোহাদা সলিনের গ্রুপ আসুন এই গ্রুপে আমরা থাকার চেষ্টা করি দুই নম্বর গ্রুপ জানে কিন্তু আমল করে না নিঃসন্দেহে এদের পরিণতি বড় চরম খারাপ আর তিন নম্বর জানে না কিন্তু অনেক কিছু করে মনে করে এটা ভালো মনে করে এটা মঙ্গল কিন্তু মনে করলেই তো হবে না আপনাকে জেনে শুনেই করতে হবে এরপর চৌদ্দ গ্রুপ যারা জানে না আমল করে না পঞ্চম গ্রুপ যারা জানে না আমল করে না অন্যদেরকে জানতে আমল করতে বাধা প্রদান করে আসুন এই যে পাঁচ প্রকারের মধ্যে সর্বোত্তম প্রকার যারা জানে সঠিক সঠিক আমল করে অন্যদেরকে জানার সঠিক এবং আমল করার দিকে আহ্বান করে এর প্রচার ও প্রসার করে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জ্ঞান চর্চার উপরে আমাদের আগ্রহী করে তুলে ধরুন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته